বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে তনজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকীম এই কিতাব অবতীর্ণ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে ইন্না أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين আমি তোমার নিকট এই কিতাব সত্য সহ অবতীর্ণ করিয়াছি সুতরাং আল্লাহর ইবাদত করো তাহার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه اولياء ما نعبدهم الا ليقربونا الى الله زلفى ان الله يحكم بينهم إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار জানিয়া রাখো অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য যাহারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে তাহারা বলে আমরা তো ইহাদের পূজা এজন্যই করি যে ইহারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্য আনিয়া দিবে উহারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ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 মুখাপেক্ষী নন তিনি তাহার বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না যদি তোমরা কৃতজ্ঞ হও তিনি তোমাদের জন্য ইহাই পছন্দ করেন একের ভার অন্যে বহন করিবে না অতঃপর তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তোমরা যাহা করিতে তিনি তোমাদেরকে তাহা অবহিত করিবেন অন্তরে যাহা আছে তিনি তাহার সম্যক অবগত وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه دعا ربه منيبا اليه ثم اذا خوله نعمه منه نسي ما كان يدعو اليه نسي ما كان يدعو اليه من قبل وجعل لله اندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا انك من اصحاب النار মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে তাহার প্রতিপালককে ডাকে পরে যখন তিনি তাহার প্রতি অনুগ্রহ করেন তখন সে বিস্তৃত হইয়া যায় তাহার পূর্বে যাহার জন্য সে ডাকিয়াছিল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 ذلك هو الخسران المبين আর তোমরা আল্লাহর পরিবর্তে যাহার ইচ্ছা তাহার ইবাদত করো বলো ক্ষতিগ্রস্ত তাহারাই যাহারা কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিজন বর্গের ক্ষতি সাধন করে জানিয়া রাখো ইহাই সুস্পষ্ট ক্ষতি لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخوف الله به عباده يا عباد فاتقون তাহাদের জন্য থাকিবে তাহাদের ঊর্ধ্ব দিকে অগ্নির আচ্ছাদন এবং নিম্ন দিকেও আচ্ছাদন এত দ্বারা আল্লাহ তাহার বান্দাদেরকে সতর্ক করেন হে আমার বান্দাগণ তোমরা আমাকে ভয় করো والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد যাহারা তাগুতের পূজা হইতে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয় তাহাদের জন্য আছে সুসংবাদ অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب যাহারা মনোযোগ সহকারে কথা শোনে এবং উহার মধ্যে যাহা উত্তম তাহা গ্রহণ করে উহাদেরকে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং উহারাই বোধ শক্তি সম্পন্ন أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار যাহার উপর দ্বন্দ্বাদেশ অবধারিত হইয়াছে তুমি কি রক্ষা করিতে পারিবে সেই ব্যক্তিকে যে জাহান নামে আছে لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد তবে যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য আছে বহু প্রাসাদ যাহার উপর নির্মিত আরো প্রাসাদ যাহার পাদদেশে নদী প্রবাহিত ইহা আল্লাহর ওয়াদা আল্লাহ ওয়াদা খেলাপ করেন না ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج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 كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم الى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد আল্লাহ অবতীর্ণ করিয়াছেন উত্তম বাণী সম্বলিত কিতাব যাহা সুসমঞ্জস এবং যাহা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয় ইহাতে যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের গাত্র রোমাঞ্চিত হয় অতঃপর তাহাদের দেহ মন বিনম্র হইয়া আল্লাহর স্মরণে ঝুঁকিয়া পড়ে ইহাই আল্লাহর পথ নির্দেশ তিনি উহার দ্বারা যাহাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন তাহার কোনো পথ প্রদর্শক নাই أفمن يتقي بوجهه سوء العذاب يوم القيامة وقيل للظالمين ذوقوا ما كنتم تكسبون যে ব্যক্তি কিয়ামতের দিন তাহার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাইতে চাইবে সে কি তাহার মতো যে নিরাপদ জালিমদেরকে বলা হইবে তোমরা যাহা অর্জন করিতে তাহার শাস্তি আস্বাদন করো كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون উহাদের পূর্ববর্তীগণও অস্বীকার করিয়াছিল ফলে শাস্তি এমনভাবে উহাদেরকে গ্রাস করিল যে উহারা ধারণাও করিতে পারে নাই فأذاقهم الله الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون ফলে আল্লাহ উহাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনা ভোগ করাইলেন এবং আখিরাতের শাস্তি তো কঠিনতর যদি ইহারা জানিত ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করিয়াছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون আরবি ভাষায় এই কুরআন বক্রতা মুক্ত যাহাতে মানুষ সাবধানতা অবলম্বন করে ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل اكثرهم لا يعلمون আল্লাহ একটি দৃষ্টান্ত পেশ করিতেছেন এক ব্যক্তির প্রভু অনেক যাহারা পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন এবং আর এক ব্যক্তির প্রভু কেবল একজন এই দুইজনের অবস্থা কি সমান প্রশংসা আল্লাহরই প্রাপ্য কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না إنك ميت وإنهم ميتون তুমি তো মরণশীল এবং উহারাও মরণশীল ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون অতঃপর কিয়ামত দিবসে তোমরা তো পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাঘ বিতণ্ডা করিবে فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসিবার পর উহা অস্বীকার করে তার অপেক্ষা অধিক জালিম আর কে কাফিরদের আবাসস্থল কি জাহান্নাম নয় والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون যাহারা সত্য আনিয়াছে এবং যাহারা সত্যকে সত্য বলিয়া মানিয়াছে তাহারাই তো মুত্তাকি لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين ইহাদের বাঞ্ছিত সমস্ত কিছুই আছে ইহাদের প্রতিপালকের নিকট ইহাই সৎকর্ম পরায়ণদের পুরস্কার ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون যাহাতে ইহারা যেসব মন্দ কর্ম করিয়াছিল আল্লাহ তাহা ক্ষমা করিয়া দেন এবং ইহাদেরকে ইহাদের সৎকর্মের জন্য পুরস্কৃত করেন أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد আল্লাহ কি তাহার বান্দার জন্য যথেষ্ট নন অথচ তাহারা তোমাকে আল্লাহর পরিবর্তে অপরের ভয় দেখায় আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাহার জন্য কোন পথ প্রদর্শক নাই এবং যাহাকে আল্লাহ হৃদায়ত করেন তাহার জন্য কোন পথভ্রষ্টকারী নাই আল্লাহ কি পরাক্রমশালী দণ্ড বিধায়ক নন ولئن سالتهم من خلق السماوات والارض ليقولن الله قل افرايتم ما تدعون من دون الله ان ارادني الله بضر هل هن كاشفات ضره او ارادني برحمه هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون তুমি যদি ইহাদেরকে জিজ্ঞাসা করো আকাশ মণ্ডলীয় পৃথিবী কে সৃষ্টি করিয়াছেন উহারা অবশ্যই বলিবে আল্লাহ বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি আল্লাহ আমার অনিষ্ট চাহিলে তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তারা কি সেই অনিষ্ট দূর করিতে পারিবে অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করিতে চাইলে তাহারা কি সেই অনুগ্রহকে রোধ করিতে পারিবে বলো আমার জন্য আল্লাহই যথেষ্ট নির্ভরকারীগণ আল্লাহরই উপর নির্ভর করে قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون বলো হে আমার সম্প্রদায় তোমরা স্ব স্ব অবস্থায় কাজ করিতে থাকো আমিও আমার কাজ করিতেছি শীঘ্রই জানিতে পারিবে من يأتيه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 জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তাহার প্রাণ তিনি রাখিয়া দেন এবং অপরগুলি ফিরাইয়া দেন এক নির্দিষ্ট সময়ের জন্য ইহাতে অবশ্যই নিদর্শন রইয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون তবে কি উহারা আল্লাহ ব্যতীত অপরকে সুপারিশকারী ধরিয়াছে বল উহাদের কোনো ক্ষমতা না থাকিল এবং উহারা না বুঝিল قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون বল সকল সুপারিশ আল্লাহরই ইখতিয়ারে আকাশ মণ্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব আল্লাহরই অতঃপর তাহারই নিকট তোমরা প্রত্যান্বিত হইবে وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون শুধু এক আল্লাহর কথা বলা হইলে যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয় এবং আল্লাহর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 هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين উহাদের কৃতকর্মের মন্দ ফল উহাদের উপর আপতিত হইয়াছে উহাদের মধ্যে যাহারা জুলুম করে উহাদের উপরও উহাদের কৃতকর্মের মন্দ ফল আপতিত হইবে এবং উহারা ব্যর্থ করিতে পারিবে না أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون ইহারা কি জানে না আল্লাহ যাহার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন অথবা যাহার জন্য ইচ্ছা সীমিত করেন ইহাতে অবশ্যই নিদর্শন রইয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم বলো হে আমার বান্দাগণ তোমরা যাহারা নিজেদের প্রতি অবিচার করিয়াছ আল্লাহর অনুগ্রহ হইতে নিরাশ হইও না আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করিয়া দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু وانيبوا الى ربكم واسلموا له من قبل ان ياتيكم العذاب من قبل ان ياتيكم العذاب ثم لا تنصرون তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাহার নিকট আত্মসমর্পণ করো তোমাদের নিকট শাস্তি আসিবার পূর্বে তৎপর তোমাদেরকে সাহায্য করা হইবে না واتبعوا احسن ما انزل اليكم من ربكم من قبل ان ياتيكم العذاب من قبل ان ياتيكم العذاب بغته وانتم لا تشعرون অনুসরণ করো তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হইতে উত্তম যাহা অবতীর্ণ করা হইয়াছে তাহার তোমাদের উপর অতর্কিত ভাবে তোমাদের অজ্ঞাতসারে শাস্তি আসিবার পূর্বে أن تقول نفس يا حسرتا على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين যাতে কাহাকেও বলিতে না হয় হায় আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথল্য করিয়াছি তাহার জন্য আফসোস আমি তো ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম أو تقول لو أن الله هداني لكنت من المتقين অথবা কেহ যেন না বলে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করিলে আমি তো অবশ্যই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হইতাম أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين অথবা শাস্তি প্রত্যক্ষ করিলে যেন কাহাকেও বলিতে না হয় আহা যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটিত তবে আমি সৎকর্মপরায়ণ হইতাম بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين প্রকৃত ব্যাপার তো এই যে আমার নিদর্শন তোমার নিকট আসিয়াছিল কিন্তু তুমি এইগুলিকে মিথ্যা বলিয়াছিলে ও অহংকার করিয়াছিলে আর তুমি তো ছিলে কাফিরদের একজন ويوم القيامة ترى الذين الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তুমি কিয়ামতের দিন তাহাদের মুখ কালো দেখিবে উদ্ধতদের আবাসস্থল কি জাহান্নাম নয় وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء لا يمسهم السوء ولا هم يحزنون আল্লাহ মুত্তাকিদেরকে উদ্ধার করিবেন তাহাদের সাফল্য সহ তাহাদেরকে অমঙ্গল স্পর্শ করিবে না এবং তাহারা দুঃখিত হইবে না আলা আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্ম লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون আকাশ মণ্ডলীয় পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট আর যাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون বলো হে অজ্ঞ ব্যক্তিরা তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করিতে বলিতেছ ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওই হইয়াছে তুমি আল্লাহর শরীর স্থির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 উহারা দণ্ডায়মান হইয়া তাকাইতে থাকিবে واشرقت الارض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون বিশ্ব উহার প্রতিপালকের জ্যোতিতে উদ্ভাসিত হইবে আমল নামা পেশ করা হইবে এবং নবীগণকে ও সাক্ষীগণকে উপস্থিত করা হইবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হইবে ও তাহাদের প্রতি জুলুম করা হইবে না ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون প্রত্যেকের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হইবে উহারা যাহা করে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم ۖ وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকাইয়া লইয়া যাওয়া হইবে যখন উহারা জাহান্নামের নিকট উপস্থিত হইবে তখন ইহার প্রবেশ দ্বারগুলি খুলিয়া দেওয়া হইবে এবং জাহান্নামের রক্ষীরা উহাদেরকে বলিবে তোমাদের নিকট কি তোমাদের মধ্য হইতে রাসুল আসে নাই যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করিত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করিত উহারা বলিবে অবশ্যই আসিয়াছিল বস্তুত কাফিরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হইয়াছে قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين উহাদেরকে বলা হইবে জাহান্নামের দ্বার সমূহে প্রবেশ করো উহাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য কত নিকৃষ্ট উদ্ধতদের আবাসস্থল وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করিত তাহাদেরকে দলে দলে জান্নাতের দিকে লইয়া যাওয়া হইবে যখন তাহারা জান্নাতের নিকট উপস্থিত হইবে ও ইহার দ্বারসমূহ খুলিয়া দেওয়া হইবে এবং জান্নাতের রক্ষীরা তাহাদের